كلما هاجت بنا الذكرى ولوعا وحنينا خندقا عشنا به طروا سنينا وسنينا ذكريات كلما مرت تبكينا العيون وتذر الدمع اشواقا وحبا ما بقينا وتدر الدمع أشواقا وحبا ما بقينا خندقي والله يعلم كم تشوقت حنينا مذ نوت ميمما شطرك نحوي مستبينا خندقي والله يعلم كم تشوقت حنينا مذ ميمما شطرك نحوي مستبينا فتذكرت الهدى والعز والحق بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وصحبه ومن والاه أيها الإخوة المسلمون في كل مكان السلام عليكم ورحمة الله وبركاته وبعد فهذه هي الحلقة الرابعة من حلقات ايام مع الامام التي آه، آه، اتذكر فيها آه، الذكريات الطيبه التي امضيتها مع الشيخ اسامه بن لادن رحمه الله رحمه واسعه والحقنا به على خير. بسم الله والحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه اما بعد شربت رابستان رتام مسلم بهيرا আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এটি ইমামের সাথে অতিবাহিত দিনগুলো শীর্ষক ধারাবাহিক আলোচনার চতুর্থ পর্ব এখানে আমি শেখ ওসামা বিন লাদেন রহমউল্লাহের সাথে অতিবাহিত দিনগুলো নিয়ে কিছু উত্তম স্মৃতিচারণ করব আল্লাহ তাল্লাহ শেখের ওপর তার রহমতকে প্রশস্ত করে দিন এবং আমাদেরকেও তার সাথে একীভূত করুন এই পর্বের শুরুতে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করতে চাই তা হলো পূর্বের হালাকাগুলোর মতো এই হালাকাতেও আমি সেসব সুহাদাদেরকে নিয়ে আলোচনা করতে চাই যারা আমার সমসাময়িক ছিল এবং যাদের সাথে আমার অনেক স্মৃতিময় ঘটনা রয়েছে তাদেরকে নিয়ে আলোচনা করব বিধায় জীবিতদের ব্যাপারে আমার ভালো জানাশোনা থাকা সত্ত্বেও তাদের নিয়ে আপাতত আলোচনা করছি না কেননা যুদ্ধ তো চলছেই শত্রুরাও আমাদের যে কোনো সংবাদ সংগ্রহের জন্য উৎপেতে আছে ফলে এমনও হতে পারে যে এসব সংবাদের সূত্র ধরে ওরা মুসলিম মুজাহিদ অথবা জেহাদু মুজাহিদের সাহায্যকারীদেরকে কষ্ট দিবে আমি এবং আমার ভাইয়েরা জিহাদু মুজাহিদদের জন্য এমন কঠিন ও সংকটময় মুহূর্তে তাদের কোরবানির কথা ভুলতে পারব না যে সময় মুমিন মুজাহিদদের বাহিনীগুলো স্বল্প সরঞ্জাম নিয়ে মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী বস্তুবাদী বাহিনীর মোকাবেলা করেছে অতপর আল্লাহর ইচ্ছায় মুজাহিদগণ তাদেরকে পরাজিত করতে সক্ষম হয়েছে আমি সেসব জীবিত ভাইদের কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা ব্যাপকভাবে আমাদের প্রতি জিহাদু মুজাহিদদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো এই মুহূর্তে আপনাদের আলোচনা করছি না আপনাদের নিরাপত্তার খাতিরে ইনশাআল্লাহ এমন একদিন আসবে যেদিন আমরা আপনাদের অবদান এবং শ্রেষ্ঠত্বের আলোচনায় ব্যস্ত থাকবো ইনশাআল্লাহ আমরা এখানে সংক্ষিপ্তভাবে স্পষ্ট করব যে এমন কঠিন বিপদ মুহূর্তে পাকিস্তান ও আফগান জাতি আমাদের পাশে এসে দাঁড়িয়েছে বিশেষ করে পশতুনের বিভিন্ন গোত্র বালুস আল্লাহর কাছে কামনা করি তিনি যেন তাদের প্রত্যেককে উত্তম প্রতিদান দান করেন যারা জিহাদু মুজাহিদদের পাশে দাঁড়িয়েছে এটি হলো প্রথম বিষয় দ্বিতীয় বিষয়টি হলো প্রকৃতপক্ষে আমি মুজাহিদ আজম ইমামুল জিহাদ মুজাদ্দিদ শেখ ওসামা বিন লাদেন রহমউল্লাহের শ্রেষ্ঠত্ব ও মর্যাদা তুলে ধরতে অপূর্ণত অনুভব করছি কারণ আমি নিজের মধ্যে কিছু সংকীর্ণতা অনুভব করছি রক্তক্ষয়ী এই যুদ্ধ আরম্ভ হওয়ার পর বিভিন্ন ব্যস্ততার কারণে ও নির্দিষ্ট কোথাও স্থির থাকতে না পারায় আশা করি ভাইরা আমার অপারগত অনুভব করতে পেরেছেন এছাড়াও নিরাপত্তার বিষয়টির প্রতিও লক্ষ্য রাখতে হয়েছে কারণ আমাদের জন্য এবং সকল মুজাহিদদের জন্য সর্বপ্রথম নিরাপত্তা ঠিক রাখতে হবে আমি সেসব লেখক ইসলামী চিন্তাবিদ ও গবেষকদেরকে ভৎসনা করছি যারা শেখ ওসামা রহমাহুল্লাহকে ভালোবাসেন তাকে সম্মান করেন তার অবস্থান সম্পর্কে ভালোভাবে অবগত আছেন এবং শেখের প্রিয় ভাজন বন্ধুবান্ধব ও জিহাদের ময়দানে হিজরত করার সময় তার সাথীদেরকেও ভৎসনা করছি কারণ তারা শেখ ওসামা বিন লাদেন রহমুল্লাহ সম্পর্কে কোনো আলোচনা করে না ইসলামের ইতিহাসের এমন মহান ব্যক্তিকে যদি আমি এই যুগের সালাহুদ্দিন আইবি বলি তবে অতিরিক্ত হবে না তিনি এমন ব্যক্তি যিনি তার সম্পদ পড়ালেখা পরিবার পরিজন স্বজন এমনকি তার জাতিসত্তা ও ব্যক্তিত্বকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়েছেন তার সকল কিছু আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছেন আল্লাহ তাল্লাহ শেখকে সম্মানিত করুন কেননা তিনি যৌবন থেকে ইসলামের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধে শরিক হয়েছেন এবং বিগত ২০ বছরের কঠিন সংকটময় মুহূর্তে কমিউনিস্ট সাম্রাজ্যবাদী রাশিয়া এবং পশ্চিমা ক্রুসিডার আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেছেন এই পুরো সময়টাতে তিনি এই উম্মতের একজন অন্যতম শ্রেষ্ঠবীর অগ্রগামী সিপাহ সালার এবং দানশীল নেতার পরিচয় দিয়েছেন এমন বীরত্বের সাথে আমাদের পরিচিত হওয়া তাদের সুনাম সুখ্যাতি আলোচনা করা প্রয়োজন এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাদের কীর্তিগাঁথা ইতিহাস তুলে ধরা আমাদের জন্য আবশ্যক আজ কোথায় সেই ভাইয়েরা যারা শাইখের মর্যাদা সম্পর্কে অধিক জ্ঞাত আমার দৃঢ় বিশ্বাস যে এই উম্মহর মধ্যে এমন মানুষের সংখ্যা অনেক বেশি আজ কেন তারা চুপ করে আছে আমি চাই তারা যেন বুঝে যে শাইখের অবদান জাতির সামনে তুলে ধরাটা আমার মতো তাদেরও কর্তব্য কিন্তু দুঃখের বিষয় হলো যখন কোনো খেলোয়াড় গায়ক বা ভ্রান্ত রাজনৈতিক ব্যক্তিত্ব মারা যায় তখন অসংখ্য বই প্রকাশিত হয় পত্রিকার কলমগুলো পরিপূর্ণ হয়ে যায় এবং অনেক ভিডিও চিত্র তৈরি হয় অথচ ইমামুল জিহাদ শেখ ওসামা বিন লাদেন রহমাহুল্লাহ যুগের হোবাল আমেরিকার বিরুদ্ধে জিহাদের অগ্নি প্রজ্বলিত করে গিয়েছেন শুধু তাই নয় আমেরিকাও তাকে তাদের প্রধান শত্রু মনে করত সুতরাং শেখের অবদান আর তার কোরবানির কথা বর্ণনায় তোমাদের উদ্যমতা কোথায় হারিয়ে গেল প্রকৃতপক্ষে আমি এদের সকলকে নিন্দা জানাই শেখের বন্ধু বান্ধব সঙ্গী সাথী যারা তার মর্যাদা সম্পর্কে অবগত আছেন এবং যারা হিজরত ও জিহাদের সময় তার সঙ্গী ছিলেন তাদের সকলের প্রতি আমার আহ্বান আপনারা শাইখের অবদানগুলো তুলে ধরুন এবং তাকে নিয়ে লেখালেখি করুন কথা বলুন আর যারা ভালোভাবে বিষয়টি উপস্থাপন করতে পারেন না কিংবা লেখালেখি করতে পারেন না তারা যেন সে সকল কল্যাণকামীদেরকে সাহায্য করেন যারা শাইখের সম্পর্কে আলোচনা করেন এবং তারা যেন শেখের স্মৃতিময় ঘটনাসমূহ ও সুরভিত এই ইতিহাসকে একত্রিত করেন আমি তার কিছুটা দেখেছি তবে তারা আমার চেয়েও বেশি দেখেছে তাদের প্রতি আহ্বান জানাবো তারা যেন শাইখের এই সুরভিত ইতিহাসকে গোপন না করে অত্যন্ত দৃঢ়তার সাথে তার অবদানগুলো আলোচনা করেন এবং সর্বমহলে তুলে ধরেন কারণ এটি আমেরিকার বিরুদ্ধে যুদ্ধের একটি অংশ কোনোভাবেই যেন তাদের দ্বারা শাইখের সুনাম বিনষ্ট না হয় বরং তার বিভিন্ন পদক্ষেপ নিয়ে আপনারা কথা বলবেন এটি এমন একটি বিষয় যা আমি বিশেষভাবে উল্লেখ করতে চেয়েছি এখানে আরও একটি বিষয় উল্লেখ্য যে অনেকেই যখন শাইখ ওসামা বিন লাদেন রহমুল্লাহ সম্পর্কে আলোচনা করেন তখন তারা তার সৃষ্টিগত অবকাঠামো উন্নত চরিত্র সম্মান মর্যাদা ও উদারতা নিয়ে আলোচনা করে এগুলো যে তার উন্নত গুণাবলী এতে কোনো সন্দেহ নেই শত্রুরাও তার এই গুণাবলীর কথা অকপটে স্বীকার করে আমরা এগুলো অবশ্যই আলোচনা করব কিন্তু আসলেই কি শেখ ওসামা রহমউল্লাহ তার উন্নত চরিত্র ও উত্তম গুণাবলীর কারণে একজন ইমাম হিসেবে প্রসিদ্ধি লাভ করেছেন না বিষয়টি এমন নয় তিনি তো একজন সংস্কারক যিনি আমেরিকার বিরুদ্ধে জিহাদের আগুন প্রজ্বলিত করেছেন রাশিয়ার বিরুদ্ধে জিহাদে অংশগ্রহণ করেছেন পথভ্রষ্ট ও পথভ্রষ্টকারী বিশ্বমলদেরকে নিষ্প্রভ করে দিয়েছেন এবং তাদের সকল অন্যায় জাতির সম্মুখে তুলে ধরেছেন এটি হচ্ছে শেখের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অন্যতম দিক অতএব হে ভাই কেন আপনারা শেখের আলোচনা করার সময় তার এই গুরুত্বপূর্ণ মৌলিক দিকটি নিয়ে আলোচনা করেন না যে গুণটির কারণেই মূলত শেখ ওসামা রহমাহুল্লাহ একজন ইমাম হিসেবে প্রসিদ্ধি লাভ করেছেন আবার কিছু ভাই শেখ রহমাউল্লাহের কমিউনিস্ট রাশিয়া বিরোধী যুদ্ধের আলোচনা করে থাকলেও তার জীবনের দুটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের আলোচনা এড়িয়ে যান প্রথমটি হল শেখের আমেরিকা বিরোধী জিহাদ শেখ ওসাম রহমহুল্লাহ আমেরিকা বিরোধী জিহাদে সম্মিলিত শত্রুবাহিনীর মোকাবেলায় মুসলিম উম্মাহকে একত্রিত করতে সক্ষম হয়েছেন একমাত্র আল্লাহ তাল্লার অনুগ্রহেই তিনি এই প্রচেষ্টায় সফল হয়েছেন দ্বিতীয়টি হল পদভ্রষ্ট ও পদভ্রষ্টকারী শাসকদের বিরুদ্ধে তার অবস্থান তিনি সত্যই বলতেন অবশ্যই আমরা সাপের মাথা তথা সবচেয়ে বড় শত্রুর বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলব তিনি যুগের হোবাল আমেরিকার প্রতি ইঙ্গিত করে বলতেন যখন এই বড়মূর্তিটি মূর্তিটি নিশ্চিহ্ন হয়ে যাবে তখন তার পদলেহী অনুগতরাও শক্তিহীন হয়ে পড়বে এবং বিভক্ত হতে থাকবে এদের বিরুদ্ধে জিহাদের পাশাপাশি তিনি তাদের মুখোশ উন্মোচন করতেন তাদের সাথে চ্যালেঞ্জ করতেন খুঁত বের করে দিতেন এবং এই অসভ্য শাসকদের ভণ্ডামি প্রকাশ করে দিতেন তাদের বিরুদ্ধে জাতিকে উৎসাহিত করতেন হে ভাইয়েরা শাইখের এই দুটি গুরুত্বপূর্ণ দিক তো তোমাদের আলোচনায় স্থান পেল না তার জীবনের অন্যতম এই দুটি দিক কেন আপনারা প্রকাশ করেন না হে ভাইয়েরা পথভ্রষ্ট শাসকদের বিরুদ্ধে আরব বিপ্লবীদের মধ্য দিয়ে শেখ ওসাম রহমাহুল্লাহ সুখ্যাতি অর্জন করেছেন কেননা তিনি পূর্ব থেকেই জনগণকে এমন একটি বিপ্লবের জন্য উদ্বুদ্ধ করে আসছিলেন অতপর বিপ্লবগুলো যখন সংঘটিত হয়েছে তখন তিনি সেগুলোর পক্ষে শক্ত ও দৃঢ়ভাবে অবস্থান নিয়েছেন এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল তিনি এগুলোর নিয়ন্ত্রক ছিলেন কেননা এই বিপ্লবগুলো হলো এমন যা জাতিকে বহির নিয়ন্ত্রণ এবং আভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে মুক্ত করে ইসলামী হুকুমতের দিকে নিয়ে যাবে ঘটনাপ্রবাহ এটাই সাব্যস্ত করে যে তিনি নিশ্চল মনস্তাত্ত্বিক গণতন্ত্র থেকে জাতিকে সতর্ক করার সিদ্ধান্তটি যথোপযুক্ত সময়ে গ্রহণ করেছেন ফলে আমেরিকার মুখোশ উন্মোচিত হয়ে গেছে সত্য স্পষ্ট হয়ে গেছে এবং তারা নিজেদের বিষাক্ত দাঁতগুলো প্রকাশ করে দিয়েছে ওরা এই বিপ্লবগুলো ধ্বংস করে দিয়েছে ট্যাঙ্কার সাজোয়া যুদ্ধ সরঞ্জাম দিয়ে বোমারু বিমান দ্বারা সব চূর্ণ করে দিয়েছে বন্দুক আর কামানের অনবরত গোলাবারুদ দ্বারা হত্যা করেছে এবং নিজেদের তৈরিকৃত গণতন্ত্রের নীতিমালা নিজেরাই লঙ্ঘন করেছে এই ঘটনাসমূহ শেখের দূরদৃষ্টি এবং তার চিন্তার সত্যতা সাব্যস্ত করে দিয়েছে তিনি মানুষকে এই বিপ্লবগুলো পূর্ণ করার প্রতি আহ্বান করতেন কেননা গণতন্ত্রের নিশ্চলতায় এই বিপ্লবগুলো ধ্বংস হয়ে গিয়েছে অনেক ইসলামী দল পথ হারিয়ে ফেলেছে সবকিছু ঘোলাটি ঘোলাটে করে ফেলেছে এমন উত্তেজনা ও কল্পনার মাঝপথে তাদের পথ সংকীর্ণ হয়ে পড়েছে শাম মিশর লিবিয়া ও তিউনুস সহ সর্বত্র যা ঘটে চলেছে তা আমাদের সামনে স্পষ্ট ধূর্ত আমেরিকার পক্ষে এসব কিছুই সম্ভব যদিও মুসলিম দলগুলোর বক্তব্য ও কর্মসূচি ভিন্ন ভিন্ন কিন্তু প্রত্যেকের প্রচেষ্টা হচ্ছে ধীরগতিত হলেও গণতন্ত্রের বিরুদ্ধে একটি ইসলামী বিপ্লব সংঘটিত করা আর এখানেই এই স্রোতশক্তি বিক্ষিপ্ত হয়ে পড়ছে যেভাবে প্রবল বেগে প্রবাহিত নদী নিশ্চল অথবা বনাঞ্চলে প্রবেশ করার পর বিচ্ছিন্ন হয়ে যায় অতপর যখন এই পদ্ধতিগুলো সফল না হবে আমেরিকা তার খারাপ রূপে আবার আত্মপ্রকাশ করবে এবং তার সৈনিকরা অস্ত্র বলে হত্যা লুণ্ঠন করে এবং বল প্রয়োগ করে এগিয়ে আসবে আরব জাতির আশা আকাঙ্ক্ষাকে ধূলিসাত করে দিতে মরিয়া হয়ে উঠবে কেননা আরবরা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে চায় বহির্শত্রুর প্রভাব থেকে দেশকে মুক্ত করতে চায় এবং আভ্যন্তরীণ গোলযোগ থেকে উম্মাহকে উদ্ধার করতে চায় আমার ভাইয়েরা বর্তমানে মিশরে যা ঘটছে তা অবশ্যই জঘন্য অপরাধ এতে অংশ নিয়েছে উদারতা ও মানবতার ফেরিওয়ালা ধর্মনিরপেক্ষতাবাদী ও গণতন্ত্রবাদীরা এ কথাগুলোর সাথে বহির্সূত্র আমেরিকা পরিপূর্ণভাবে জড়িত কারণ আমেরিকা ও আমেরিকার মিত্রবাহিনীগুলো জোরপূর্বক এই আক্রমণগুলো পরিচালনা করেছে অর্থ যোগান দিয়েছে এবং প্রশিক্ষণ দিয়েছে আফসোসের বিষয় হল এই ত্রিপক্ষের সাথে মিথ্যুক সিসির বাহিনীও জড়িত যারা শরিয়াহকে দূরে ঠেলে দিয়ে বিচ্ছিন্নবাদী ক্রুসিডারদের সাথে মিলিত হয়ে মুসলিম উম্মাহকে প্রচুর পরিমাণে আক্রমণ করেছে এদের প্রত্যেকেই মার্কিন সৈন্যদের পরিষেবায় নিয়োজিত আর তারা সবাই আরব গণবিপ্লবের সম্মুখীন হচ্ছে কারণ তারা নিজেদের ধর্মের দিকে ফিরে আসছে না ইসলামী বিধান অনুযায়ী বিচার ফয়সলা করছে না এবং বহির্বিশ্বের আধিপত্য ও অন্তর্দ্বন্দ্ব থেকে ফিরে আসছে না বর্তমানে মিশরে আমরা পাপিষ্ট ধর্মনিরপেক্ষতাবাদীদের ঘাতক সেনাবাহিনীর এবং ফাসেক শাসক গোষ্ঠীর সাথে মোকাবেলা করতে হচ্ছে এই বিশাল জোটের আক্রমণের সম্মুখীন হতে হচ্ছে আমাদেরকে তাদের এই অপরাধ চরম পর্যায়ে পৌঁছে গেছে এরা জাতির সাথে গাদ্দারি করেছে যখন অপরাধের দোষে দোষী সাব্যস্ত হয়েছে তাই এ জাতির উচিত তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো তাদের জুলুমের পথ বন্ধ করে দেয়া ফকিহগণ সিদ্ধান্ত দিয়েছেন যে সম্মান দিন ও সম্পদের উপর আক্রমণকারীকে যে কোনো মূল্যেই হোক প্রতিহত করা তাদের বিরুদ্ধে যথোপযুক্ত প্রতিরোধ গড়ে তোলা এবং যেভাবে তারা মুসলিম উম্মহর ওপর আক্রমণ করে সেভাবে তাদের ওপর আক্রমণ করা আর উম্মহর কর্ণধারদের উচিত হল এসব শত্রুদের মোকাবেলা করার জন্য সময় উপযোগী ও কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ করা এবং উপযুক্ত যে কোনো পথ বেছে নেয়া অপরাধী ব্যক্তি কখনো তার অপরাধের শিকার হওয়া ব্যক্তিকে প্রতিরোধের পদ্ধতি বাতলে দেয় না জালিম কখনো মাজলুমকে তার জুলুমকে প্রতিহত করার পথ দেখিয়ে দেয় না বরং মাজলুমকেই সেই পথ আবিষ্কার করে নিতে হয় ইসলামেশ্বরিয়ায় শরিয়ায় জুলুমের প্রতিবাদ করা ও প্রতিহত করা ফরজ এবং জুলুম থেকে বাঁচার জন্য কোনো উপযুক্ত পথ বেছে নেওয়ার পর তা থেকে বাধা প্রদান করার অধিকার কারো নেই هذا ما أردت أن أذكره في مقدمة حديثي اليوم وكما وعدتكم سابقا فإني كنت أود أن أتحدث عن الشيخ أسامة بن لادن في آه، تورا بورا باعتبارها يعني مظهرا تجلت فيه آه، ميزات الشيخ من التوكل آه، على الله سبحانه وتعالى واليقين بنصره والثبات امام اعدائه بالاضافه لحنكته السياسيه والعسكريه في اداره هذه المعركه الصعبه الشاقه التي واجه فيها 300 من اسود الاسلام আমেরিকা এই আলোচনার শুরুতে আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছিলাম তা হল তোরাবরায় শেখ ওসামা বিন লাদেন রহমউল্লাহ সম্পর্কে আলোচনা করব কারণ তোরাবরার সংকটময় মুহূর্তগুলোতে শাইখুর উত্তম চরিত্র ও বৈশিষ্ট্যগুলো প্রকাশ পেয়েছে আল্লাহর উপর তাওয়াক্কুল তার সাহায্যের প্রতি অগাধ বিশ্বাস এবং শত্রুদের সম্মুখে দৃঢ়তা ইত্যাদি এমন কঠিন দুর্যোগপূর্ণ মুহূর্তে মাত্র তিনশত জন আল্লাহর সৈনিক নিয়ে আমেরিকা ও তার মিত্রবাহিনী এবং গাদ্দার মুনাফিকদের মোকাবেলা করার সময় তার রাজনৈতিক ও সামরিক অভিজ্ঞতার সুনিপুণ প্রকাশ ঘটেছে সতেরোই রমজানে শুরু হওয়া তোরাবরাই যুদ্ধের কঠিন মুহূর্তে ভাইরা আমাকে হজরত হোসেন ইবনা আলী রদি আল্লাহ আনহুর কথাই বারবার স্মরণ করিয়ে দিচ্ছিলেন তোরাবরাই শত্রুদের সামনে তাদের অবস্থা তেমন ছিল যেমন ছিল কারবালায় হজরত হোসেন রদি আল্লাহ আনহুয়ের অবস্থা তারা ছিল বিচ্ছিন্ন সাহায্য ও রসদ সংগ্রহের পথও বন্ধ হয়ে যায় তারা চতুর্দিক থেকে মার্কিন বাহিনীর এবং মুনাফিকদের বেষ্টনীতে পড়ে গিয়েছিল মনে হয় যেন তারা সকলে আফগানিস্তানের যুদ্ধ শেষ করে তোরাপড়ার জন্যই অবসর হয়েছে ভাইদের কোরবানি আত্মত্যাগ বিপদ মুসিবত সবর বন্দিত্বের এই যুদ্ধ ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে এই যুদ্ধে কিছু কঠিন বাস্তবতার প্রকাশ পেয়েছিল আমরা সেগুলোর কিছু আলোচনা করব ইনশাআল্লাহ প্রথমে যে বিষয়টি আলোচনা করব তার শুরুতেই আমি কৃতজ্ঞতা ও প্রশংসার সাথে সেসব আনসার ও বন্ধুবরদের কথা উল্লেখ করছি যারা তোরাবরায় মুজাহিদ ভাইদেরকে সাহায্য করেছেন এর বিপরীতে উল্লেখ করব কিছু বিশ্বাসঘাতক ও শত্রুদের পাঁচটা গোলাম মুনাফিকদের কথা যাদেরকে এই স্বল্প সংখ্যক মুমিনদের মোকাবেলায় ক্রুসিডার আমেরিকার পতাকায় অংশগ্রহণ করার জন্য নির্বাচিত করা হয়েছে এই যুদ্ধে মুজাহিদদের সাহায্যকারীদের মধ্য থেকে সর্বপ্রথম আমি ধৈর্যশীল সত্যের উপর প্রতিষ্ঠিত ও প্রিয় ভাই শাইখুল জিহাদ মোহাম্মদ ইউনুস খালিস রহমউল্লাহের সম্পর্কে আলোচনা করব আল্লাহ তালা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন আমি পূর্বের আলোচনায় তার দৃঢ়তা শাইখ হোসেমার প্রতি তার ভালোবাসা এবং শক্ত বন্ধন সম্পর্কে আলোচনা করেছি কিন্তু আমি এখানে তোরাবরাই তার একটি শ্রেষ্ঠ দিক নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তা হলো আমেরিকানরা যখন তাদের দলবল নিয়ে মুনাফিকদেরকে সামনে নিয়ে জালালাবাদে প্রবেশ করছিল তখন শেখ মোহাম্মদ ইউনুস খালিস রহমাহুল্লাহ আরব নারী শিশুদের জন্য তার বাড়ি উন্মুক্ত করে দিয়েছেন যেন তাদের নিয়ে এই মুনাফিকরা বাণিজ্য করতে না পারে তিনি তাদেরকে হেফাজত করেছেন এমনকি তাদেরকে সুন্দরভাবে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছেন আল্লাহ তালা তাকে এর উত্তম বিনিময় দান করুন আমি আগে উল্লেখ করেছি যে তিনি এতটাই অসুস্থ ছিলেন যে প্রায় শয্যাশায়ী হয়ে গেছেন তবুও তিনি এমন একটি ভিডিও বার্তা প্রকাশ করতে চেয়েছিলেন যাতে তিনি মুসলিম উম্মাহকে আফগানিস্তানে মার্কিন বিরোধী যুদ্ধের জন্য আহ্বান জানাবেন কারণ আমেরিকা আফগানিস্তানে জোরপূর্বক দখলদারিত্ব প্রতিষ্ঠার কারণে জিহাদ ফরজাইন হয়ে গিয়েছে তার অসুস্থতা এতটাই কঠিন ছিল যে তিনি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন নিজের সামান্য কাজ করার ক্ষমতাটুকু হারিয়ে ফেলেছেন আল্লাহ তালা তার প্রতি দয়া করুন দ্বিতীয় যে বীরের কথা উল্লেখ করব তিনি হলেন মোয়াল্লিম আউ্বালগুল রহেমহুল্লা আল্লাহ তালা তার প্রতি রহম করুন তিনি ছিলেন লাগবান রাজ্যের অধিবাসী এটি জালালাবাদের পার্শ্ববর্তী রাজ্য তিনি শেখ ইউনুস খালিস রহমউল্লাহের একজন অন্যতম আনসার ছিলেন এবং তার জিহাদি তানজিমের অন্তর্ভুক্ত ছিলেন অতপর যখন ইমারাতে ইসলামী আফগানিস্তান গঠিত হয় তখন তিনি ইমারাতে ইসলামিয়ার দায়িত্বশীল হন এবং তিনি জালালাবাদ ট্যাঙ্ক পরিচালনা বাহিনীর প্রধান নিযুক্ত হন ওসামা বিন লাদন রহমউল্লাহের সাথে শেখ আউয়ালগুল রহমউল্লাহের সম্পর্ক জিহাদের সূচনা থেকেই তাছাড়া তিনি জালালাবাদে শেখ ওসামা রহমউল্লাহ ও তার ভাইদের পাশেই থাকতেন তিনি জালালাবাদে শেখ ইউনুস খালেস ও তার সাথীদের কর্তৃক প্রতিষ্ঠিত নাজমুল জিহাদ নামক এলাকায় তাদের সাথে থাকতেন তিনি শেখ ওসামা রহমউল্লাহের সাথে ঘন ঘন সাক্ষাৎ করতেন এবং তার সাথে গভীর সম্পর্ক রাখতেন এমনকি শেখ ওসামা জালালাবাদ ছেড়ে কান্দাহার চলে যাবার পর যখনই জালালাবাদে আসতেন তখন মোয়াল্লিম আউলগুল রহমাউল্লাহের সাথে সাক্ষাৎ না করে যেতেন না তোরাবরাই আউয়ালগুল রহমাউল্লাহের বীরত্ব গাথা অনেক বড় বড় অবদান আছে যখন আমেরিকান সৈন্য জালালাবাদে প্রবেশ করল তখন তারা ভাবল মোয়াল্লিম আবুলগুল রহমাউল্লাহ অন্তত প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে অবস্থান নেবেন না তাই তারা ট্যাঙ্ক পরিচালনা থেকে তার দায়িত্ব পরিবর্তন করেনি মালিম আবুলগুল রহমাউল্লাহ শেখ ওসামা রহমাউল্লাহের নিকট এই মর্মে বার্তা পাঠালেন যে আমি আপনার অধীনেই আছি আপনার আদেশ হলে আমি এই স্থান এবং বর্তমান দায়িত্ব ছেড়ে দিব এবং আফগানিস্তান ছেড়ে অন্যত্র হিজরত করব অথবা আপনার আদেশ হলে আমি এই দায়িত্বেই বহাল থাকব এবং আপনার গোয়েন্দা হয়ে থাকব যথাসাথ আপনার সহায়ক ও সাহায্যকারী হয়ে থাকব এবং আপনার খবরাখবর ও অন্যান্য বিভিন্ন বিষয়ে যোগান দেব মোয়াল্লিম আউয়ালগুল রহমাহুল্লাহ বাস্তবে তাই করেছেন তিনি বিভিন্ন উন্নতি অগ্রগতি এবং খবরাখবর জানাতেন একের পর এক মুনাফিকরা কি পরিকল্পনা করছে তারা কি জমা করছে কি বলছে কি প্রস্তুত করছে এবং তোরাবরার ভাইদের ব্যাপারে তাদের সিদ্ধান্ত কি তিনি একের পর এক খবর পাঠাতেন অতপর আমেরিকা তোরাবরায় যুদ্ধ করার সিদ্ধান্ত নিল তাদের স্বভাবগত অভ্যাস হলো তারা কখনো সম্মুখ যুদ্ধ করতে চায় না তোরাবরার ঘটনার পর তাদের ব্যাপারে আমাদের এই অভিজ্ঞতা পরিপূর্ণ হয়েছে কারণ পশ্চিমা ক্রুসিডার বাহিনী চূড়ান্ত পর্যায়ের ভেতু ও দুনিয়ার প্রতি তাদের প্রচণ্ড পরিমাণে ভালোবাসা রয়েছে তারা বড় ধরনের শক্তি অর্জন ও যুদ্ধ প্রস্তুতি ছাড়া কখনো সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করবে না তারা সবসময় মুনাফিকদেরকে সামনে রেখে যুদ্ধ করে যেমনটি ঘটেছে ইরাক ভিয়েতনাম সহ বিভিন্ন যুদ্ধে তাই আমেরিকানরা তোরাবড় অবরোধ করার জন্য জালালাবাদের মুনাফিক ট্যাঙ্ক বাহিনীকে অগ্রে পাঠিয়ে দেয় এবং আকাশ প্রতিরক্ষাও বোমাবর্ষণের দায়িত্ব তাদের হাতেই বহাল রাখে যাতে তারা নিরাপদে থাকতে পারে মুজাহিদের আবাসস্থলগুলো ধ্বংস করা এবং তাদের সাথে যুদ্ধে লিপ্ত হওয়া নিয়ে যেমনটি আমরা আলোচনা করব অবশেষে যখন মোয়াল্লিম আবুলকুল রহমাউল্লাহের প্রতি নির্দেশ আসলো তোরবর অবরোধে তার বাহিনী নিয়ে অংশগ্রহণ করতে তখন তিনি শেখ ওসাম রহমউল্লাহের নিকট পরামর্শ চেয়ে একটি বার্তা পাঠালেন আমি এখন কি করব আমি কি আমার এই অবস্থান ত্যাগ করে আফগানিস্তান ছেড়ে চলে যাব নাকি আমার বাহিনী নিয়ে তোরবর অবরোধের দিকে এগিয়ে যাব আমি আপনাকে ওয়াদা দিচ্ছি প্রত্যেকটি গোলা মুজাহিদের অবস্থান থেকে দূরে খালি পাহাড়ে নিক্ষেপ করব তখন আমরা তোরাপোড়ায় ছিলাম আমি এবং অপর এক ভাই ক্রোধান্বিত হয়ে উঠলাম যে শাইখ আওয়ালগুল মোর্তাদের কাতারে যায় কিভাবে অথচ তিনি একজন মুজাহিদ তখন শাইখ ওসামা রহমহল্লা তার রাজনৈতিক বিচক্ষণতার পরিচয় দিয়ে বললেন হে ভাইয়েরা একজন ব্যক্তি আমাদের থেকে দূরে খালি প্রান্তরে বোমাবর্ষণ করাটা অন্য একটি শয়তান সরাসরি আমাদের দিকে বোমাবর্ষণ করার চেয়ে অনেক ভালো আমরা বললাম ঠিকই তো তারপর তিনি আউয়ালগুলের কাছে বার্তা পাঠিয়ে বললেন ভালো এই কাজে আল্লাহর উপর ভরসা করো আর বাস্তবেই তিনি তাই করেছেন আমরা দেখেছিলাম তার গোলাসমূহ আমাদের পাশের পাহাড়ে নিক্ষিপ্ত হচ্ছে আওয়ালগুল রাহেমহুল্লাহের আরও একটি বীরত্বপূর্ণ ঘটনা হলো এটি অন্য একটি ঘটনা আমরা তার শেখের রাজনৈতিক অভিজ্ঞতায় আলোচনা করব ইনশাআল্লাহ তিনি কিভাবে অবরোধ থেকে অনেককে উদ্ধার করে তাদেরকে দীর্ঘযুদ্ধের জন্য তৈরি করেছেন তো যখন শাহেখ তোরাপোরা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি সকলকে বিন্যস্ত করলেন গুরুত্বপূর্ণ বিষয় হল শাইখ তার অনেক সাথী ভাই একটা প্রশস্ত জায়গায় সরে গিয়েছে তারপর সেখান থেকে আরও কয়েকটি জায়গা পরিবর্তন করে জালালাবাদ থেকে বের হয়ে গিয়েছে কে শাহেখকে জালালাবাদ থেকে বের হতে সাহায্য করেছে তিনি হলেন বীর শহীদ মোয়াল্লিম আউ্বালগুল রাহেমাহুল্লাহ তিনি নিজ পাহারায় তার গাড়িতে করে জালালাবাদের ট্যাঙ্ক বাহিনীর পরিচালকের মতো তার সম্মান ও মর্যাদার সাথে বের করেছেন আমি এই প্রথমবার তার এই গুণকীর্তন করছি অতপর আমেরিকানরা তাকে সন্দেহ করে এবং বন্দি করে বাগরাম কারাগারে তারপর গোয়েন্দা নামতে নিয়ে গিয়েছে এরপর আমেরিকানরা দাবি করে যে তিনি মতে হৃদরোগে আক্রান্ত হয়ে শহীদ হয়েছেন আমার খুব বেশি সন্দেহ হয় যে তারা তাকে হত্যা করেছে অথবা চেষ্টা করেছে কিংবা তার এই বীরত্বের কারণে প্রতিশোধ নেওয়ার জন্য তাকে শহীদ করেছে আমি বুঝতে পারছি না তারা তাকে চিনতে পেরেছে কিনা তবে কমপক্ষে তারা আউয়ালগুল রহমউল্লাহের ইতিহাস সত্যতা শেখ হোসাম রহমউল্লাহের সাথে তার সম্পর্কের ব্যাপার জানত আল্লাহ তাল্লাহ তার প্রতি রহম করুন আফগানিস্তানে তীব্র বোমাবর্ষণের বর্ণনার পূর্বে আমি শেখ আউয়ালগুল রহমাউল্লাহের আরও একটি গুরুত্বপূর্ণ বর্ণনা করছি তিনি শেখ ওসামাকে বলেছেন যে আমি আপনার জন্য আফগানিস্তান উৎকৃষ্ট মুজাহিদদেরকে একত্রিত করতে প্রস্তুত তাদের সামান্য কিছু বিষয় ছাড়া পূর্ণাঙ্গ প্রস্তুতি রয়েছে যখন আমেরিকানরা প্রবেশ করবে তখন তারা প্রস্তুত থাকবে এই কাজ করতে আমি প্রস্তুত শেখ ওসামা রহমউল্লাহ তার কথা খুবই স্মরণ করতেন এই বীরত্বের দরুন আল্লাহর কাছে তিনি সর্বদা তার জন্য উত্তম বিনিময় কামনা করতেন এই ধরনের বীরত্বগাঁথা ঘটনা শুধু তার থেকেই প্রকাশ পেত না বরং জালালাবাদ ও তার আশপাশের অনেকের থেকেই এগুলো প্রকাশ পেত জীবিত ভাইদের নাম প্রকাশ না করার জন্য আমি ভাইদের কাছে ক্ষমা প্রার্থনা করছি যদিও তারা আমাদেরকে সাহায্য করেছেন পাশে দাঁড়িয়েছেন আমাদেরকে শক্তিশালী করেছেন এবং তারা তাদের প্রকৃত ইসলামী জিহাদের খনিকে প্রকাশ করেছেন আফগান মুসলিমদের জন্য তারা তাদের ভেতরকে খুলে দিয়েছেন যার ফলে আল্লাহর অনুগ্রহে প্রথমে রাশিয়া তারপর আমেরিকা ধ্বংস হয়েছে আমি শেখ আউয়ালগুল রহমউল্লাহের বন্ধু বান্ধব সন্তান সন্ততি তার স্বজাতি জালালাবাদের অধিবাসী এবং আফগানিস্তানের মুসলিম জাতিকে আহ্বান করব তারা যেন এই সিংহ পুরুষের প্রতিশোধ গ্রহণ করে তাকে শহীদকারী আমেরিকার কাছ থেকে এবং সে সকল বিশ্বাসঘাতকদের কাছ থেকে যারা তাকে হস্তান্তর করেছে এবং তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে ইনশাআল্লাহ আমি তাদের একজনের আলোচনা করব তারা যেন তার প্রতিশোধ না নিয়ে ছেড়ে না দেয় তিনি তাদের নিকট আফগানিস্তানের সকল মুজাহিদ এবং সমগ্র মুসলিম উম্মাহর নিকট একটি আমানত তাই উচিত হলো এই বীর মুজাহিদের পক্ষ থেকে প্রতিশোধ নেয়া যিনি কঠিন সময়ে সঠিকভাবে সবার পাশে দাঁড়িয়েছেন তার যেসব দূত আমাদের কাছে সংবাদ নিয়ে আসতেন তাদের একজন আমাদের কাছে এসে বলল মুরাল্লিম আবু আল গুল দরজা বন্ধ করে কেঁদে কেঁদে বলছেন আমি শেখ ওসামো তার সঙ্গীদের জন্য কি করতে পারি এই ভাই তাকে ধৈর্য ধারণ করার কথা বলতেন এবং বলতেন এমনই ছিল নবিরাসু সালিহিনের অবস্থা সুতরাং অবশ্যই এখানে পরীক্ষার সম্মুখীন হতে হবে আল্লাহ তাল্লাহ তার উপর রহম করুন আমি শেখ আওয়ালগুল রহমউল্লাহের সাথে সংশ্লিষ্ট আরেকটি ঘটনা উল্লেখ করছি এক ভাই শাইখ ওসামা রহমউল্লাহের কাছে এসে বললেন যে ব্যক্তি আউয়ালগুলের সাথে বিশ্বাসঘাতকতা করেছে আমরা তাকে চিহ্নিত করেছি আমরা তাকে হত্যার আয়োজন সম্পন্ন করতে চাই তখন শেখ ওসামা তাদেরকে বললেন সন্দেহবশত কাউকে হত্যা করবেন না প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে আল্লাহকে ভয় করুন দৃঢ় বিশ্বাস ছাড়া কাউকে হত্যা করবেন না বাস্তবে সে যদি আমেরিকার সাথে মিলে কাজ করার ব্যাপারে এবং তার বিশ্বাসঘাতকতার ব্যাপারে নিশ্চিত হয়ে থাকেন তবেই তাকে হত্যা করতে পারেন তোরাবার আরও ঘটনার সাথে জড়িত অন্য একজন বীরের আলোচনা করছি তিনি হলেন শহীদ কারি আব্দুল আহাদ রাশিয়া বিরোধী জিহাদের একজন বীর সৈনিক তিনি শেখ ইউনুস খালেসের হিজবি ইসলামী আফগানিস্তানের একজন অন্যতম সদস্যও ছিলেন তিনি রাশিয়া বিরোধী জিহাদের সময় তিনি সেই দলের একজন কমান্ডার ছিলেন তোরাবরায় তিনি সম্মানজনক কৃতিত্ব রেখেছেন তিনি প্রায় আমাদের সাথে সাক্ষাৎ করতে আসতেন আমাদের সাথে তার অঙ্গীকার ছিল তাই তিনি আমাদেরকে বিভিন্ন সংবাদ সরবরাহ করতেন ক্যারি আব্দুল আহাদ আমাকে এবং আরও অনেক ভাইকে তোরাবরা থেকে বের করে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছেন তার সব কৃতিত্বের কথা বাদ দিলেও অন্তত এটা বলতেই হয় যে তিনি আমাদেরকে তোরাবরা থেকে বের হওয়ার একটা রাস্তা বের করে দিয়েছেন ফলে আমরা নিরাপদ স্থানে পৌঁছতে সক্ষম হই আল্লাহ তাল্লাহ তাকে উত্তম বিনিময় দান করুন তোরাবরা থেকে বের হওয়ার সময় আমরা আশ্চর্য ধরনের একটা জায়গা অতিক্রম করলাম সেখানে আল্লাহর কুদরত আমরা সচককে প্রত্যক্ষ করেছি এবং বুঝেছি যে আল্লাহ যা লিখে রেখেছেন এর অতিরিক্ত বান্দাকে কোনো কিছুই আক্রান্ত করবে না মনে হয় এই ঘটনাটি আমি আমার কোনো আলোচনার ফাঁকে বলেছিও সংক্ষেপে এর বিবরণ হল রাতের আধারে আমি আমার সাথে কয়েকজন মুজাহিদ ভাই এবং কয়েকজন আনসার ভাই কারি আব্দুল আহাদ ভাইয়ের সাথে এক স্থান থেকে অন্যত্র সফর করছিলাম আমরা এক জায়গাতে আসলাম কারি আব্দুল আহাদ ভাই আমাদেরকে অপেক্ষা করতে বলে তিনি রাস্তার সুরক্ষা নিশ্চিত করতে চলে গেলেন এসে বললেন রাস্তা নিরাপদ আপনারা আসতে পারেন আমি সে রাস্তা সম্পর্কে কিছুই জানতাম না তবে তার সাথে চলতে থাকলাম দেখলাম রাস্তার ঘেসে দেয়াল উঠানো যখন আমরা তার কাছে গেলাম তখন দেখলাম এটা মুনাফিকদের একটা ঘাঁটি যারা জালালাবাদ ও আশেপাশের এলাকাগুলো দখল করে নিয়েছে হঠাৎ দেখলাম আমাদের থেকে পাঁচ ছয় মিটার দূরে দেয়ালের মধ্যে বড় একটি ফাঁকা দেখা যাচ্ছে যার আশেপাশের তিন চার মিটার দেখা যায় আমরা ঠিক তার সামনে দিয়েই যাচ্ছিলাম হঠাৎ মুনাফিকদের একটা গাড়ি আসলো এবং এই ছিদ্রের ফাঁক দিয়ে লাইটের আলো আমাদের শরীরে এসে পড়লো ফলে আমাদেরকে স্পষ্ট দেখা যাচ্ছে আমরা তার মুখোমুখি হয়ে গেলাম আমি একটা গাছের আড়ালে ছিলাম যার ফল আমি খেয়েছি আমার সাথে অন্য একজন ভাইও ছিলেন তিনি আমাকে বললেন অস্ত্র প্রস্তুত করুন আমি বললাম কি হলো তিনি জানালেন তারা আমাদেরকে স্পষ্ট দেখছে অর্থাৎ এক্ষুনি আমাদেরকে তাদের সাথে লড়াই করতে হবে লম্বা আকৃতির একজন ভাই ছিলেন আমাদের সাথে তিনি আত্মগোপনের জন্য কিছু পাচ্ছিলেন না ফলে নিজেকে গোপন করার জন্য তিনি চিত হয়ে শুয়ে পড়লেন আমরা সেকেন্ডের মধ্যে যুদ্ধ শুরুর জন্য প্রস্তুত হয়ে গেলাম কিন্তু আল্লাহর ইচ্ছায় ড্রাইভার গাড়ি ঘুরিয়ে রাস্তা পরিবর্তন করে চলে গেল বুঝতে পারেনি সে কি রাস্তা পরিবর্তন করতে চেয়েছিল নাকি আমাদেরকে দেখে ভয় পালিয়েছে গুরুত্বপূর্ণ বিষয় হলো গাড়িটা যাওয়া মাত্র একজন আনসার ভাই আসলেন তিনি ছিলেন একজন শক্তিশালী গঠনের ও মজবুত পেশি বিশিষ্ট তিনি সর্বোচ্চ শক্তি দিয়ে আমাকে জড়িয়ে ধরে দৌড়াচ্ছিলেন আমরা আনুমানিক তিন কদম অগ্রসর হতেই আধারের কারণে দুর্গন্ধময় একটি নালার মধ্যে পড়ে গেলাম অস্ত্রটাও উধাও হয়ে গেল এবং আমরাও চতুর্দিকে ছড়িয়ে পড়লাম আল্লাহ তালা তাকে উত্তম প্রতিদান দান করুন তিনি খুব দ্রুত উদ্যমতার সাথে নিজেকে নিয়ন্ত্রণ করে নিলেন এবং পুনরায় আমাকে মজবুতভাবে আঁকড়ে ধরে দৌড়াতে লাগলেন আমরা আমাদের মার্কাজের দিকে ছুটলাম এবং একটা রাস্তা পেয়ে খুব দ্রুত দৌড়াতে লাগলাম সেখানে আমাদের সাথের আনসাররা ছিলেন পূর্ণ যৌবনে বলিয়ান একমাত্র আমি ছিলাম প্রায় পঞ্চাশের কোঠায় আমি এমনিতেই দুর্বল ছিলাম একবার সেই সুঠামদেহী ভাইকে বললেন ভাই আপনি ডক্টর সাহেবকে পিঠে তুলে নিন আমি বললাম না না আমাকে তুলো না আমরা সর্বোচ্চ গতিতে দৌড়াতে লাগলাম একটা গাড়ি এসে প্রথম রাস্তায় সামান্য সময় দাঁড়ালো কিন্তু আল্লাহর অশেষ করুণায় আমরা সেখান থেকে নিরাপদে সরে গেলাম ততক্ষণে কারি আব্দুল আহাদ আমাদেরকে নিরাপদ স্থানে নিয়ে গিয়েছেন অতপর তিনি আমাদেরকে মেহমানদারি করলেন এবং খাবারের আয়োজন করলেন তারপর সেখান থেকে আমরা তার নেতৃত্ব অন্যত্র সরে গেলাম আল্লাহ তাল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুন কারি আব্দুল আহাদ আফগান সেনাবাহিনীর হাতে শাহাদত বরণ করেছেন যখন তারা তার বাড়ি তল্লাশি করতে এসেছে আল্লাহ তাল্লাহ তাকে উত্তম বিনিময় দান করুন আমি সর্বত্র অবস্থানরত মুজাহিদ ভাইদেরকে বিশেষত জালালাবাদ ও আফগানিস্তানের মুজাহিদ ভাইদেরকে বলবো যে মোরাল্লিম আবু আলগুল কারি আব্দুল আহাদ ও আফগানিস্তানের সকল শহীদ ভাইদের খুনের বদলা নেওয়ার দায়িত্ব আপনাদের ওপর আমেরিকা এবং তাদেরকে সাহায্যকারী প্রত্যেকের থেকে এই বদলা নেওয়া আবশ্যক আজকের আলোচনা এখানেই শেষ করলাম واستودعكم الله الذي لا تضيع ودائعه والسلام عليكم ورحمه الله وبركاته واخر دعوانا الحمد لله رب العالمين وصلى الله على سيدنا محمد واله وصحبه وسلم.